ওগো ছাড় তুমি ওগো ছাড় তুমি তুফানে রূপনি অসত সমাজ কেন দাও না ভেঙে ওগো ছাড় তুমি তুফানে রূপনি অসত সমাজ কেন দাও না ভেঙে ওগো ছাড় তুমি তুফানে রূপনি অসত সমাজ কেন দাও না ভেঙে ওগো ছাড় তুমি যেখানে মানবতা হাহাকারে দুস্থ নারী শিশুকে দে মরে যেখানে মানবতা হাহাকারে দুস্থ নারী শিশুকে দে মরে যেখানে মানবতা হাহাকারে দুস্থ নারী শিশুকে দে মরে কাপল খোদারার সেই ক্রন্দন শুনে কাপল খোদারার সেই ক্রন্দন শুনে ঝড় তুমি শান্ত কেন এসব জেনে উগু ঝড় তুমি তুফানের রূপ অসত অসৎ সমাজ কেন দাও না ভেঙে উগু ঝড় তুমি তুফানের রূপ অসত অসৎ সমাজ কেন দাও না ভেঙে উগু ঝড় তুমি মেহনতি জনতার সম্পদ লুটে পকেট ভরে কেহ প্রাসাদ গড়ে মেহনতি জনতার সম্পদ লুটে পকেট ভরে কেহ প্রাসাদ গড়ে মেহনতি জনতার সম্পদ লুটে পকেট ভরে কেহ প্রাসাদ গড়ে ওরা স্বার্থের পায়রা বিকারে সারা খানে স্বার্থের পায়রা বিকরে সারা খড়ে ওদের বেশাতি কেন দাও না ভেঙে ওগো ছাড় তুমি তুফানের রূপিণী অসত সমাজ কেন দাও না ভেঙে উগু ঝড় তুমি তুফানের রূপিণী অসত সমাজ কেন দাও না ভেঙে উগু ঝড় তুমি তুফানের রূপিণী অসৎ সমাজ কেন দাও না ভেঙে ওগু ঝড় তুমি তুফানের রূপ নিয়ে অসৎ সমাজ কেন দাও না ভেঙে ওগু ঝড় তুমি